কিছু সৃষ্টি করিয়াছেন ছয় দিনে অতঃপর তিনি আর সে সমাসীন হন তিনি ব্যতীত তোমাদের কোনো অভিভাবক নাই এবং সুপারিশকারীও নাই তবু কি তোমরা উপদেশ গ্রহণ করিবে না يدبر الامر من السماء الى الارض ثم يعرج اليه في يوم كان مقداره كان مقداره الف سنه مما تعدون তিনি আকাশ হইতে পৃথিবী পর্যন্ত সমুদয় বিষয় পরিচালনা করেন অতঃপর একদিন সমস্ত কিছুই তাহার সমীপে সমুত্থিত হইবে যেদিনের পরিমাপ হইবে তোমাদের হিসাবে সহস্র বৎসর ذلك عالم الغيب والشهاده العزيز الرحيم তিনি অদৃশ্য ও দৃশ্য সম্বন্ধে পরিজ্ঞাত পরাক্রমশালী পরম দয়ালু الذي احسن كل شيء خلقه وبدا خلق الانسان من طين যিনি তাহার প্রত্যেকটি সৃষ্টিকে সৃজন করিয়াছেন উত্তম রূপে এবং কর্দম হইতে মানব সৃষ্টির সূচনা করিয়াছেন ثم جعل نسله من سلاله من ماء مهين অতঃপর তিনি তাহার বংশ উৎপন্ন করেন তুচ্ছ তরল পদার্থের নির্যাস হইতে ثم سواه ونفخ فيه من روحه وجعل لكم السمع والابصار والافئده قليلا ما تشكرون পরে তিনি উহাকে করিয়াছেন সুটামো এবং উহাতে ফুকিয়া দিয়াছেন তাহার রুহু হইতে এবং তোমাদেরকে দিয়াছেন কর্ণ চক্ষু ও অন্তঃকরণ তোমরা অতি সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো وقالوا أإذا ضللنا في الأرض أإنا لفي خلق جديد بل هم بلقاء ربهم كافرون উহারা বলে আমরা মৃত্তিকায় পর্যবসিত হইলেও কি আমাদেরকে আবার নতুন করিয়া সৃষ্টি করা হইবে বরং উহারা উহাদের প্রতিপালকের সাক্ষাৎ অস্বীকার করে قل يتوفاكم ملك الموت الذي وكل بكم ثم إلى ربكم ترجعون বলো তোমাদের জন্য নিযুক্ত মৃত্যুর ফিরিস্তা তোমাদের প্রাণ হরণ করিবে অবশেষে তোমরা তোমাদের প্রতিপালকের নিকট প্রত্যান্বিত হইবে ولو ترى إذ المجرمون ناكسوا رؤوسهم عند ربهم ربنا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 স্থায়ী শাস্তি ভোগ করিতে থাকো إنما يؤمن بآياتنا الذين إذا ذكروا بها خروا سجدا وسبحوا بحمد ربهم خروا سجدا وسبحوا بحمد ربهم وهم لا يستكبرون কেবল তাহারাই আমার নিদর্শনা বলে বিশ্বাস করে যাহারা উহার দ্বারা উপদিষ্ট হইলে সিজদায় লুটাইয়া পড়ে এবং তাহাদের প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করে আর তাহারা অহংকার করে না تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون তাহারা শয্যা ত্যাগ করিয়া তাহাদের প্রতিপালককে ডাকে আশায় ও আশঙ্কায় এবং আমি তাহাদেরকে যে রিজিক দান করিয়াছি উহা হইতে তাহারা ব্যয় করে فلا تعلم نفس ما اخفي لهم من قره اعين جزاء بما كانوا يعملون কেহই জানে না তাহাদের জন্য নয়ন প্রীতিকর কি লুক্কায়িত রাখা হইয়াছে তাহাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ افمن كان مؤمنا كمن كان فاسقا لا يستوون তবে যে ব্যক্তি মুমিন সে কি পাপাচারী নেয় উহারা সমান নহে اما الذين امنوا وعملوا الصالحات فلهم جنات الماوى نزلا نزلا بما كانوا يعملون যাহারা ইমান আনে সৎকর্ম করে তাহাদের কৃতকর্মের ফলস্বরূপ তাহাদের আপ্যায়নের জন্য তাহাদের স্থায়ী বাসস্থান হইবে জান্নাত واما الذين فسقوا فماواهم النار كلما يخرجوا منها اعيدوا فيها وقيل لهم وقيل لهم ذوقوا عذاب النار الذي كنتم به تكذبون এবং যাহারা পাপাচার করিয়াছে তাহাদের বাসস্থান হইবে জাহান্নাম যখনই উহারা জাহান্নাম হইতে বাহির হইতে চাইবে তখনই উহাদেরকে ফিরাইয়া দেওয়া হইবে উহাতে এবং উহাদেরকে বলা হইবে যে অগ্নি শাস্তিকে তোমরা মিথ্যা বলিতে উহা আস্বাদন করো ولنذيقنهم من العذاب الادنى دون العذاب الاكبر لعلهم يرجعون গুরু শাস্তির পূর্বে উহাদেরকে আমি অবশ্যই লঘু শাস্তি আস্বাদন করাইব যাহাতে উহারা ফিরিয়া আসে ومن اظلم ممن ذكر بايات ربه ثم اعرض عنها انا من المجرمين منتقمون যে ব্যক্তি তাহার প্রতিপালকের নিদর্শনাবলী দ্বারা উপদিষ্ট হইয়া তাহা হইতে মুখ ফিরায় তাহার অপেক্ষা অধিক জালিম আর কে আমি অবশ্যই অপরাধীদেরকে শাস্তি দিয়া থাকি ولقد آتينا موسى الكتاب فلا تكن في مرية من لقائه وجعلناه هدى لبني إسرائيل আমি তো মূসাকে কিতাব দিয়াছিলাম অতএব তুমি তাহার সাক্ষাৎ সম্বন্ধে সন্দেহ করিও না আমি ইহাকে বনি ইসরায়েলের জন্য পথ নির্দেশক করিয়াছিলাম وجعلنا منهم أئمة يهدون بأمرنا لما صبروا وكانوا بآياتنا يوقنون আর আমি উহাদের মধ্য হইতে নেতা মনোনীত করিয়াছিলাম যাহারা আমার নির্দেশ অনুসারে পথ প্রদর্শন করিত যেহেতু উহারা ধৈর্য ধারণ করিয়াছিল আর উহারা ছিল আমার নির্দেশনাবলিতে দৃঢ় বিশ্বাসী إن ربك هو يفصل بينهم يوم القيامة فيما كانوا فيه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 সমস্ত তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুদের ভোগের জন্য ويقولون متى هذا الفتح إن كنتم صادقين উহারা জিজ্ঞাসা করে তোমরা যদি সত্যবাদী হও তবে বলো কখন হইবে এই ফয়সালা قل يوم الفتح لا ينفع الذين كفروا إيمانهم ولا هم ينظرون বলো ফয়সালার দিনে কাফিরদের ইমান